আল্লাহ আল্লাহ কি সুন্দর লাগে কি মধুময় লাগে কি অপরূপ লাগে হরিনাম কি সুন্দর লাগে কি মধুময় লাগে কি অপরূপ লাগে তোমারি নাম আল্লাহ কি সুন্দর লাগে কি মধুময় লাগে কি অপরূপ লাগে তোমার নাম পাখির কুহুতানে নদীর কলতানে পাখির কুহুতানে নদীর কলতানে ডেকে যায় অবিরাম তোমারি নাম কি সুন্দর লাগে কি মধুময় লাগে কি অপরূপ লাগে তোমারি নাম আল্লাহ কি সুন্দর লাগে কি মধুময় লাগে কি অপরূপ লাগে তোমারি নাম পাখির কুহুতানে নদীর কলতানে পাখির কুহুতানে নদীর কলতানে ডেকে যায় অবিরাম তোমারি নাম পাহাড়ের ঝরনা ধারা নিপুণ সুরে ডাকে তোমারি নাম পবনের মিষ্টি ভেলা ডেকে যায় অবিরাম তোমারি নাম পাহাড়ের ঝর্ণা ধারা নিপুণ সুরে ডাকে তোমারি নাম পবনের মিষ্টি ভেলা ডেকে যায় অবিরাম তোমারি নাম রিমঝিম বৃষ্টি ধারা জুপে যায় অবিরাম তোমারি নাম কি সুন্দর লাগে কি মধুময় লাগে কি অপরূপ লাগে তোমারি নাম আল্লাহ কি সুন্দর লাগে কি মধুময় লাগে কি অপরূপ লাগে তোমারি নাম পাখির কুহুতানে নদীর কালতানে পাখির কুহুতানে নদীর কলতানে ডেকে যায় অবিরাম তোমারি নাম কি সুন্দর লাগে কি মধুময় লাগে কি অপরূপ লাগে তোমারি নাম আল্লাহ কি সুন্দর লাগে কি মধুময় লাগে কি অপরূপ লাগে তোমারি নাম পাখির কুহুতানে নদীর কলতানে পাখির কুহুতানে নদীর কলতানে দেখি যায় বিরম তোমারি নাম সন্ধ্যায় হাসনা নাহে না ঘ্রাণ ছড়িয়ে দেয় তোমার নামে আকাশের জোসনা তারা মিটি মিটি জলে তোমার নামে সন্ধ্যায় হাস না গ্রাম ছড়িয়ে দেয় তোমার নামে আকাশের জোসনা তারা মিটি মিটি জলে তোমার নামে নীলিমায় মনুরে যা যখন হৃদয়ে জপে তোমারি নাম কি সুন্দর লাগে কি মধুময় লাগে কি অপরূপ লাগে তোমারি নাম আল্লাহ কি সুন্দর লাগে কি মধুময় লাগে কি অপরূপ লাগে তোমারি নাম পাখির কুহুতানে নদীর কলতানে পাখির কুহুতানে নদীর কলতানে ডেকে যায় অবিরাম তোমারি নাম কি সুন্দর লাগে কি মধুময় লাগে কি অপরূপ লাগে তোমারি না আল্লাহ কি সুন্দর লাগে কি মধুময় লাগে কি অপরূপ লাগে তোমারি না আল্লাহ কি সুন্দর লাগে কি মধুময় লাগে কি অপরূপ লাগে তোমারি না আল্লাহ কি সুন্দর লাগে কি মধুময় লাগে কি অপরূপ লাগে তোমারি না